এক ভাই লিখেছেন ফাজাল আমলের অনুসারীগণ এখানে রোমে রোমে গিয়ে ইসলামে দাওয়াতের কাজ করেন এই পদ্ধতিটা কি ঠিক রোমে রোমে গিয়ে কি বলে কি বলে ওটা ভালো করে বলতে হবে যদি বলে যে নামাজ পড়ো তাহলে সবের কাজ যদি বলে নামাজ পড়ো তাহলে নামাজ পড়তে বলেছেন আল্লাহ নামাজ পড়তে বলেছেন সবের কাজ আর যখন বলে চল্লিশ দিনের জন্য সময় দাও বেরিয়ে যাও তো বিদাত গুনা করলো হ্যাঁ তো গুনাও করছে নেকিও করছে তো এইরকম যদি ওই খিচুড়িওয়ালা ইসলাম চান তাহলে চল্লিশ দিনও যাবে না নামাজের কথা শুনবে তাদের নামাজের কথাটা শুনে নেন দাড়ি রাখতে বলছে দাড়িটা রেখে দেন কথা বুঝতে পারছেন আর ইসলামিক লেবাস পোশাক রাখতে বলছে সেটাও শুনে নেন আর যখন বলে চল্লিশ দিন চলো বলছে মাফ করবেন বিদাত করবো না বিশ্ব ইজতেমায় চলে বলছে না বিশ্ব ইজতেমা আমাদের আরাফাতে হয় ব্যাস কথা বুঝতে পারছেন বিদাতটা ছেড়ে দেবেন তাদের সুন্নতটা নিয়ে নেবেন তাদের কাছে সুন্নত আছে তারা কিছু দিনের খেদমত করছে মাসাল্লাহ কিন্তু মুশকিলটা হচ্ছে তাদের আকিদায় ত্রুটি আকিদা ওই শেকড়ের ত্রুটি গাছের লতা পাতা খুব সুন্দর তাদের এই সবুজ একেবারে গ্রিন পার্ক তাদের পার্কটা চরম গ্রিন কিন্তু শেকড় নেই বিনা শেকড়ের কখন যে ঝড় আসলে উল্টে পড়ে যাবে সমস্ত পার্কই শেষ হয়ে যাবে আল্লাহ যাবে